সংজ্ঞার ভিতরে গিয়ে বিভিন্ন যে ফেরকার জন্ম হয়েছে আমরা সে বিষয়ে আলোচনা পেশ করছিলাম আল্লাহ রসুল সাল আলহি ওসাল্লাম কিছু হাদিসে ভবিষ্যৎবাণী করেছেন যে কামতের আগে অনেক দল তৈরি হবে অনেক মতভেদ তৈরি হবে এক হাদিসে আসছে এভাবে যে আল্লাহ রসুল সাল্লাহ বলেন ইন্না বনি ইসরাইলা তাফাররাকাত আলা সিনতাইন ওয়া সাবিঈনা মিল্লা বনি ইসরাইল বাহাত্তরটা ফেরকায় বিভক্ত হয়েছিল ওয়াতাফতারিক উম্মতি আলা সালাসি ওয়া সাবিঈনা মিল্লাতান আর আমার উম্মত অচিরে তেহাত্তর ফেরকায় বিভক্ত হবে কুল্লুহুম ফিন্নার এরা সকলেই জাহান্নামি হবে ইল্লা মিল্লাতান ওয়াহিদা তবে একটা মাত্র দল জান্নাতি হবে সাহাবাই কেরাম জিজ্ঞেস করলেন ইয়া রাসুল সেই দলটি কারা তাদের কি পরিচয় আল্লাহ রাসুল সাল্লাহ সাল্লাম বললেন মা আনা আলাইহি সাহাবি আমি এবং আমার সাহাবিরা যে মতের উপরে যে পথের উপরে যে আমলের উপরে যে আকিদের উপরে আছি এটার উপরে যারা থাকবে তারাই কেবলমাত্র নাজাত পাবে আমরা লক্ষ্য করেছি যে আল্লাহ রসুল সাল্লাহ সাল্লামের দুনিয়ার থেকে চলে যাওয়ার পরেই সাহাবাই কেরামদের যুগ শেষ হতে না হতেই সেই দলগুলো তৈরি হয়েছে আমরা এই দলগুলোকে আলোচনা করার পূর্বে যে কথাটা আগেও বলেছি আবারও পরিষ্কার করতে চাই এখানে আহলে হকদের মধ্যে কিছু গ্রুপ আছে আহলুসুন্নাওয়াল জামা এটা একটা জামা অবশ্য মুসলিমদের মধ্যে কোনো জামা নেই এটা কোনো দলের নাম না আসলে আহলুসুন্নাল জামা কোনো দলের নাম না এটা একটা পরিচয় যেমন আমি বললাম যে চট্টগ্রাম যেতে হলে আপনার কাঁচপুর ব্রিজ পার হতে হবে এরকম লক্ষণ আরো কিছু বলে দিলাম তো এগুলোর দ্বারা উদ্দেশ্য এই নয় যে রাস্তা কয়েকটা বলা উদ্দেশ্য আমার সিফাত বলে এগুলোকে এটা যারা বুঝতে না পারে তারা মনে করে যে এটা একটা নাম হয়ে গেল দল হয়ে গেল মোহাজের এবং আনসার দুইটা দল না মুসলিমদের দুইটা দল না মুসলিমদের দুইটা অংশের সিফাত মুসলিম সবাই ওই মুসলিমদের মধ্যে কিছু ছিল যারা মক্কার থেকে হিজরত করে মদিনায় গেছিল এদেরকে বলা হয় মুহাজির আর যারা মদিনার লোকেরা এই মহাজেরদেরকে আশ্রয় দিলেন তাদেরকে বলা হয় আনসার মানে সাহায্যকারী মহাজির শব্দের অর্থ হিজরতকারী আনসার মানে হচ্ছে সাহায্যকারীর দল এটা ইসলামের কোন ফেরকা তৈরি করে নেই তারা ঠিক এরকম আহলুসুন্নাওয়াল জামা মানে হচ্ছে মুসলিমদের একটা জামা থাকবে এই জামার লক্ষণ হচ্ছে তারা সাহাবাহিক রামদেরকে অনুসরণ করবে ওয়াল জামা আর জামাত সাহাবা আলু সুন্না মানে যারা সুন্নার অনুসরণ করবে মানে আল্লাহ রসুলের আদর্শের অনুসরণ করবে ওয়াল জামা মানে মাল জামা জামাতুস সাহাবা জামাতুল মুসলিমিন মুসলিমিনদের জামার মধ্যে ঐক্যবদ্ধ হয়ে এরকম একটা জামা থাকবে এটা সম্পর্কে আমরা হাদিসেও দেখতে পাই আল্লাহ রসুল সাল্লাহ সাল্লাম বলেছেন যে মুসলিমদের একটা জামা ওয়াহিয়া আল জামা আল জামা থাকবে তো সেই জামাটাকে বলা হয় আহলুসুন্ন আল জামা যেহেতু তারা সাহাবিদেরকে অনুসরণ করবেন এই জামা আর আকিদা এর মধ্যে যারা ছোটখাটো বিষয় নিয়ে একতলাপ আছে বিভিন্ন গ্রুপ আছে এটা আমাদের ক্লিয়ার হতে হবে ফেকহি বিষয় নিয়ে ফেকার যে মাসলা মাসাইল নিয়ে যে একতলাপগুলো আছে এগুলোকে আমরা আকিদার মধ্যে ঢুকাবো না কারণ উম্মতের আসলাস যারা চলে গেছেন তারা কেউ বলেন নাই যে কি আছে হানাফি সাফি হাম্বলি মালিকি এগুলো সেই ফেরকার অন্তর্ভুক্ত এগুলো আমাদের মনে রাখতে হবে যে ফেকার উপর ভিত্তি করে আকিদার ক্ষেত্রে এনাদের মধ্যে কোনো দ্বিমত ছিল না বেশিরভাগ ক্ষেত্রেই এরা একমত হ্যাঁ কিছু কিছু ছোটখাটো বিষয়ে দ্বিমত আছে আমরা এই আহলে হকদের দুইটা গ্রুপ দেখতে পাই একটা হচ্ছে মহাদ্দিসিনদের এক গ্রুপ এই পক্ষে আছেন ইমাম শাফি ইমাম মালিক ইমাম আহমদ হাম্বল ইমাম বুখারি ইমাম মুসলিম তিরমিজি নাসাই অর্থাৎ মহাদ্দিসিন হাদিসের ইমাম যারা এরা একদিকে আর একদিকে মুতাকাল্লিমিন এর মধ্যে আছেন হানাফি মাজহাবের ইমামরা এদের মধ্যে সামান্য কিছু বেশকম আছে সেটা আমি গত সপ্তাহে বলেছিলাম এ সপ্তাহে আরো ক্লিয়ার করার জন্য বলছি এই ইখতলাফটা শাব্দিক ইখতলাফ শাব্দিক মতভেদ কিরকম হানাফিয়ারা বলে ইমান কাকে বলে ইমান বলা হয় ওয়া বিমা উলিমা মজিউর রসুল সাল আলী সাল্লাম ইজমালান ফিমা উলিমা ইজমালান ও তফসিলান ফিমা উলিমা তফসিলান ওয়াল আমালু শর্তহু ইমান বলা হয় আল্লাহ রসুল সাল্লাহ সাল্লাম যা কিছু নিয়ে এসেছেন আল্লাহ রসুল সাল্লাহ সাল্লাম আল্লাহর পক্ষ থেকে যা এনেছেন সেগুলোর প্রতি বিশ্বাস স্থাপন করা বিশ্বাস করা তাসদিক যেগুলো বিস্তারিত ব্যাখ্যা সহ আল্লাহ রসুল দিয়েছেন ওগুলো আমাদের বিস্তারিত ব্যাখ্যা সমানতে হবে যেমন সালাত সালাত আল্লাহ ফরজ করেছেন এখন সালাত মানলাম যেমন ফকিররা মানে সালাত কায়েম করো কায়েম করতে বলেছে পড়তে বলে নাই এটা ইমান হবে না যেটার ব্যাখ্যা আল্লাহ রসুল দিয়েছেন ওটা ওই ব্যাখ্যা সহ ইমান আনতে হবে আল্লাহ রসুল সাল্লাহ সাল্লামকে আল্লাহ তালা মেয়েরাজে সালাদ দিয়েছেন কোরআনে বারবার আসছে আকিমুস সালাদ এই সালাদ কেমনে কায়েম করতে হবে তার একটা ব্যাখ্যাও আল্লাহ তালা দিয়েছেন জিব্রাইলকে পাঠাইলেন জিব্রাইল জোহরের সময় আসলেন উজু করলেন আল্লাহ রসুলকে নিয়ে উজু করাইলেন বাইতুল্লাহর সামনে দাঁড়াইলেন জোহরের নামাজ পড়াইলেন আউ্বলক্তে আসর পড়াইলেন যখন সূর্য ঢলে এক মেশাল পরিমাণ হইল তারপরে আসর পড়াইলেন আসর ভাই এক মিসালের সময় আর মাগরীব পড়ালেন সূর্য ডুবার পরে এরকম এসা পড়াইলেন সূর্যের যখন ওই যে কিরণ যেটা পূর্ব আকাশে পশ্চিম আকাশে দেখা যায় সূর্য ডুবার পরে এটা শফাক বলে এটা ডুবা যাওয়ার পরে ফজর পড়লেন একেবারে সুবে সাথে খাওয়া মাত্র এই গেল প্রথম দিন দ্বিতীয় দিন জহুর পড়লেন কালকে যে সময় আসর পড়েছিল ওই সময় মানে এক মেসালের পরে মাগরি পড়লেন সেই সূর্য ডুবার সময় ডোবার পরে আসর পড়লেন দুই মেসালের সময় যখন দুই মেসাল বোখারি হাতে সেটাই আছে দুই মেসাল মানে একটা ঠিক দুপুরের সময় একটা লাকড়ি দাঁড় করাইবেন ওই সময় যে ছায়াটা থেকে ওটা একবার ছায়া আসলি এটা মৌসুম ভেদে বড় ছোট হয় শীতের কালে একটু বড় হয় গরমের দিনে ছোট হয় মৌসুম ভেদে বড় ছোট হয় তো ঠিক দুপুরের সময় একটা লাঠি দাঁড় করাইলে পরে যে ছায়াটা হয় এটার নাম কি ছায়ায় আসলি এইটা বাদ দেওয়ার পরে যখন আস্তে আস্তে ছায়াটা বড় হয় তো ওই লাঠির এক মেশাল এক লাঠি পরিমাণ যদি হয় এটাকে বলে এক মেশাল আল্লাহ রসুল সাল্লাহ সাল্লাম প্রথম দিন জহুর পড়লেন সূর্যের ছায়া আসতেই যাওয়ার পরে ঢোয়ার পরেই জোর পড়লেন প্রথম দিন আর আসর বললাম ওই এক মেশারের সময় আর দ্বিতীয় দিন আসর পড়লে জোহর পড়লেন এক মেশালের সময় মানে এক মেশালের একটু আগে যাতে এক মেসালে শেষ হয়ে যায় আর দ্বিতীয় দিন আসর পড়লেন কোন সময় দুই লাঠি দুই মেশাল হয়ে যাওয়ার পরে এরপরে মাগরিব পড়লেন সূর্য ডুবার পরে যেভাবে বললাম এশার নামাজ পড়লেন একেবারে রাত্র এক তৃতীয় অংশ হয়ে যাওয়ার পরে দ্বিতীয় দিন ফজর পড়লেন একেবারে ফজরের শেষ টাইমে সূর্য ওঠার আগে এইভাবে দুই দিন নামাজ পড়াইলেন এরপরে বললেন ইয়া মুহাম্মদ হাজা ওয়াক্তুকা ওয়াল ওয়াক্তুল আম্বিয়া মিন কবলিকা হে মোহাম্মদ সাল্লাহ এটা হলো আপনার জন্য নামাজের সময় এবং আপনার পূর্বে যারা গেছেন তাদেরও এইটা সময় ছিল এতে বোঝা যায় যে পূর্বের লোকদের উপরে সালাত ফরজ ছিল তবে ধারাবাহিক পাঁচত্ব সালাত ছিল না যেমন হাদিসে দেখা যায় জহরের সালাত এটা আগে ছিল আসরের সালাতটাও আগে ছিল জহরের সালাত ইব্রাহিম সালামের যখন কোরবানি কবুল হয়ে গেল তখন তিনি সুক্রিয়া আদায় করার জন্য জহর পড়া শুরু করলেন আসরের সালাদকে বলেছিলেন দাউদ আলাহ সালাম এরকম মাগরীবের সালাত আর এক নবী পড়েছিলেন এশার সালাদটা অন্য কোন উম্মতকে দেওয়া হয় নাই এটা শুধুমাত্র আমাদেরকেই দেওয়া হয়েছে এটা হাদিসে বর্ণিত আছে আল্লাহ রসুল সাল্লাহ সাল্লাম সালাদ আদায় করলেন কায়েম করলেন কেমনি জিব্রাইল শিখাই দিলেন আল্লাহর নবী আবার সাহাবিদেরকে শিখাইলেন সাহাবিদেরকে শিখাই বললেন সল্লু কামা রয় তুমু নি উসল্লি আমাকে যেরকম ভাবে তোমরা সালাত আদায় করতে দেখতে পাচ্ছ ঠিক তোমরা এভাবেই সালাত আদায় করবে এটা ভিন্ন বিষয় মৌলিক বিষয়ে তেমন কোনো পার্থক্য নাই কিছু কিছু বিষয়ে এই আহলু সুনাম ইকতলাফ আছে রাফল ইয়াদাইন করবে কিনা এক্ষেত্রে দেখেন একতলাপগুলো তো মারাত্মক না হানাফি মাঝহাবে কিন্তু রাফিয়াদাইন না জায়েজ না মুস্তাব নিয়ে একতলাফ হানাফি ইমামরা বলেছেন রাফুল ইয়াদাইন করা যায় তবে না করা মুস্তাহাব কিছু দলিল আছে হানাফিরা বলে এটা আর অন্য ইমামরা বলেন যে না রাফুল ইয়াদান করাটা মুস্তাহাব করতে হবে না করাটা মুস্তাবের খিলাফ হাদিসে আছে এটা এবং হাদিস বেশিরভাগ রফুল ইয়াদানের পক্ষে আপনি বোখারিদে দেখলে দেখবেন রফুল ইয়াদানের পক্ষে হাদিস বেশি যাই হোক এটা আমি আজকে ওই মাসলা যাচ্ছি না কোনটা সহি কোনটা গাড়ি সহি সেই সিদ্ধান্ত দিচ্ছি না আমি আজকে একটা অন্য বিষয় বয়ন করতেছি যে এই যে নিজেদের মধ্যে যে দ্বন্দ্বটা এটা কিন্তু অত মারাত্মক না আমিন জোরে বলা আসতে বলেনি কিছু একটা আছে আমিন জোরে বলবো না আসতে বলবো এক্ষেত্রে হানাফিয়ারা ইমাম আবু হানিফার বক্তব্য হচ্ছে যে আসতে বলাটা মোস্তাহাব উনি কিছু দলিল পেশ করেন তিরমিজিতে আপনারা দেখবেন একটাই হাদিস ওয়াইল হজুর থেকে বর্ণিত সুফিয়ানের ধারায় যে বর্ণিত সেখানে বলা আছে মাদ্দা বেহা সাউতাহু জোরে আওয়াজ বলেছেন আর ওই একই হাদিস সবার থেকে বর্ণিত যে সনদটা সেখানে আছে খফাদা বেহা সাউতাহু আসতে বলেছেন হানাফিয়ারা ওই আসতে বলাটাকে প্রাধান্য দেয় এটা মুস্তাহাব জোরে বললেও জায়েজ হানাফি মাজাবে জোরে বলে নামাজ বাতিল হবে তারা কিন্তু আবার অন্য মামলা বলেছেন না জোরে বলাটা মুস্তাব আসতে বলাও বললে নামাজ বাতিল হবে না তাহলে বিষয়টা এরকম একটা জায়গায় শুধু একটা বড় ধরনের সেটা হচ্ছে কেরাত খালফাল ইমাম ইমামের পিছনে সুরায় ফাতেহা পড়ব কি না এটা নিয়ে দেখেন ইমাম আহমদুল্লাহতে কয়েকটা মত আছে আমি সেই দিকে যাচ্ছি না ওনাদের কিছু দলিল আছে কিছু যুক্তি আছে আবার সুরায় ফাতেহা পড়ার পক্ষে এইখানে একতলাপটা জায়েজ না জায়েজের না মানে মোস্তাবের না জায়েজ না জায়েজের হানাফিয়ারা বলে সুরায় ফাতেহা পড়া যাবে না মাকরু হবে তাহারিমে হবে আর অন্য অন্য ইমামদের বক্তব্য হচ্ছে এটা পড়া ওয়াজিব না পড়ালে নামাজ হবে না তো এটা নিয়ে একতলাফটা গুরুত্বপূর্ণ একতলাফ এক্ষেত্রেও হানাফি মাজাবের অনেক ইমামদের বিভিন্ন মত আছে কেউ কেউ বলেছেন যে যেসব নামাজ ইমাম জোরে পড়ে ওইখানে ইমামদেরকে রাত শুনবে মুক্তাদি আর যেখানে ইমাম আসতে পড়ে সেখানে মুক্তাদি সুরা ফাতে পড়বে তো যাই হোক এই বিষয়গুলোকে নিয়ে আমরা ফেকি ইখতলাফ সবাই কিছু কিছু দলিল পেশ করে হাদিসের কারণে এখন যারা যেটার পক্ষে তারা ওই পক্ষে মজবুত দলিল পেশ করে অন্যটাকে তারা দুর্বল বলে বা দেয় বা মনসুখ বলে এই বিচারে আমরা আজকে যাচ্ছি না আমরা যেটা বলছি তা হচ্ছে এই যে এই যে একতেলাফটা এই গুলো মৌলিক বিষয় নিয়ে না এখন ইমানের সংজ্ঞার মধ্যেই গণ্ডগোল হয়ে গেল হানাফিয়ারা বললেন যে তাসদিক মানে আল্লাহ রসুল সাল্লাহ সাল্লাম যা নিয়ে এসেছেন সেগুলোর উপরে ইমান রাখা মানে বিশ্বাস করা এখন যেগুলো ইজমালান তাফসিল নাই ব্যাখ্যা নাই ওগুলো ইজমালান বিশ্বাস করতে হবে আর যেগুলোর তাফসিল আছে ওগুলো ওই তাফসিল সহ বিশ্বাস করতে হবে যেমন সালাতেরটা বললাম আমি ওই জন্য সালাতের দিকে গেলাম সালাতের ব্যাখ্যা সহ ফরজ হয়েছে কাজে ব্যাখ্যা সহই ইমান আনতে হবে কেউ সালাদ আকিম সালাদ বিশ্বাস করে কিন্তু এই পদ্ধতির সালাদ বিশ্বাস করে না সে ব্যক্তি মুসলিম না সে ব্যক্তির ইমান নাই কাজে এটা পরিষ্কার অনেক আহলে কিতাব আছে আহলে কোরআন বলে না নিজেদেরকে আহলে কোরআন বলে বা নিজেদেরকে বিভিন্ন রকম বলে বা মানুষ এফের আছে এরা বলে আকিমুস সালাত আছে কিন্তু সালাত এই পদ্ধতি পড়া বলা লাগবে না এই পদের লোক এক আছে মারেফাতপন্থী ফকিররা আর এক আছে এর আবার পীরমুরিদের বিরুদ্ধে আমাদের মতোই বরং আমাদের চারো করা ওরা ডাইরেক্ট কাফের বলে আমরা তো ডাইরেক্ট কাফের বলি না আমরা ঘুরে ফিরে মোশ্রেক বন্ধু বলি শিরিক বলে বাকি এর মধ্যেও সেরকে আকবার না সেরকে আফকার আমরা সেগুলো ব্যাখ্যা যাচ্ছি না অনেক ক্ষেত্রে সেরকে আকবার হয় অনেক ক্ষেত্রে সেরকে আফকার হয় আমরা এই কথাগুলো আমবার বলি আমরা তাকফিরে মোতলাক করি তাকফিরে মোয়াইন করি না নির্দিষ্ট ব্যক্তিকে তাকফির করতে সতর্কতা অবলম্বন করা এটা আমাদের আলোচনা আসবে খাবারের আলোচনা আমরা করবো এগুলো ইনশাআল্লাহ তো বলতেছিলাম হানাফির এখানে বললেন যে এই বিশ্বাস করার নাম হচ্ছে ইমান তার মানে আমল ইমানের অংশ না তবে আমল শর্ত আমল কি শর্ত খুব খেয়াল করেন শর্ত বলার মানে হচ্ছে এই শর্ত যেটা সেটা ভিতরের অংশ না যেমন মনে করুন সালাতের জন্য উজু করা শর্ত কিন্তু উজু কিন্তু সালাতের ভিতরে অংশ না সালাতের জন্য কেবলামুখী হওয়া শর্ত কিন্তু সালাতের ভিতর অংশ ভিতর অংশ রুকু করা সেজদা করা কেরাত পড়া এগুলো ফরজ তো এইগুলো ভিতর অংশ এগুলোকে বলা হয় জুস আর শর্তুসায় খারে দুঃসায় শর্ত যেটা ওটা বাহিরের জিনিস তা হানাফিয়ার আমলকে বলল বাহিরের আর ইমান হল তাসদিকের নাম অপরদিকে মহাদ্দিসিনদের যে নামগুলো বললাম ওনাদের বক্তব্য হচ্ছে না ইমান শুধু বিশ্বাস করার নাম না বরং ওই সালাতের উজুর মতো না বরং রুকুর মতো সেজদার মতো রুকু সেজদা যেমন সালাতের জুজ অংশ এরকম ভাবে আমলটা ইমানের অংশ ইমানের কি অংশ এটা বলে কারা মহাদ্দেসিনরা এখন এই দুই পক্ষে দলিল আছে দুই পক্ষে কি আছে ইমাম বুখারি এটা দলিল পেশ করেছেন শুরুতে আমরা ওগুলো পেশ করবো ইনশাআল্লাহ শুরুতেই বলেছেন আর ইমান ও কৌলুন ও আমানুন কৌলুন ফেলুন ইমান মুখের স্বীকৃতি এবং আমল এটা ইমানের অংশ এবং এর উপর দলিল পেশ করেছেন কোরআনে বলা আছে বিভিন্ন বিষয় সম্পর্কে যেমন কোরআন নাজিল হলে মুনাফিকরা বলতো আইয়ুকুম জাদাত হুহাদ ইমানা এটা কার ইমানকে বৃদ্ধি করলো আল্লাহ বলছেন আমানু ফাজাদাতুম ইমানা যারা মুমিন তাদের ইমান বাড়ে কমে তাহলে এই যে ইমান বাড়ে তো বাড়ে ইমান বাড়ে কিসের কারণে আমল বাড়ার কারণে তাহলে এটা আমল ইমানের অংশ এভাবে দলিল পেশ করেছেন উনি শুরুতে বলেছেন বুনিয়াল ইসলাম আলা খামসিন ইসলামের বেনা স্থাপন করা হয়েছে পাঁচটা জিনিস উপরে তার পাঁচটা মিলে গঠিত ইমান এর মধ্যে আমল আছে এই জন্য উনি বলেছেন হুয়া কৌলুন ওয়া ফেলুন ওয়াজিদ ওয়ান কুসু ইমান বাড়ে কমে ইমান বাড়ে কমে হানাফি মাঝাবে ইমা আমরুল্লাহ বলছেন বা মোতাকাল্লিমিন বলতে পারেন এদেরকে এরা বলছেন যে ইমান যেহেতু তাজদিকের নাম এটা বারে কমে না ওনারা এই আয়াতগুলোর জবাব দেন কি দেখেন আগে মহাদিসিনদের দলিলগুলো দেখেন কোরআনে অনেকগুলো আয়াত নিয়ে আসেন এখানে লিয়াস দাদু ইমান আম্মা ইমান হিম যাতে করে তাদের ইমানের সঙ্গে আরো ইমান বৃদ্ধি পায় এক আয়াত আর এক আয়াতে বলছেন অজিদনাহম হুদা আমি তাদের হেদায়তকে বৃদ্ধি করে দিয়েছি আর এক আয়াতে বলছে ওয়াজিদুল্লাহুল্লাদিন হাত্তাদাও হুদান যারা হেদায়ত প্রাপ্ত তাদের হিদায়ত আরো ইমান বৃদ্ধি পায় এরকম ভাবে ওয়াজদাদুল্লাদিন আমানু ইমান আন যারা মমিন তাদের ইমানকে আল্লাহ বৃদ্ধি করে দেন একাতে বলা হয়েছে যারা ইমান তাদের ইমান বৃদ্ধি পায় এরকম ভাবে মক্কার কুফাররা মদিনার লোকদেরকে ভয় দেখাবার জন্য বলেছিল তোমাদের বিরুদ্ধে বিশাল সেনা সমাবেশ করা হয়েছে ফাকসাহম তোরা ভয় করো তোমরা পারবে না তোমাদের শেষ করে ফেলবে ফাজাদ হম ইমানা এতে তাদের ইমান আরো বাড়ছে এরকম বলা হয়েছে আল হব্বুফিল্লা আল বগদুফিল্লা মিনাল ইমান হব্বুফিল্লা বগদুফিল্লা আল্লাহর জন্য ভালোবাসা আল্লাহর জন্য সত্যকে ইমানের অংশ এরকম বলা আছে ইমানের বাহাত্তরটা শাখা আছে সাতাত্তরটা শাখা আছে এই সবগুলো মিলাইলে বোঝা যায় কি ইমান একটা মোরাক্কাব মোরাক্কাব মানে যেমন ভর্তা আলু পেঁয়াজ মরিচ এগুলো ভর্তার রোকন জুস এইগুলো মিলে কি হয় ভর্তা হয় তো এরকম এই সবগুলো মিলেই হলো ইসলাম ইমান অংশ এই জন্য মহাদ্দিসিনদের কাছে যখন ইমানের সংজ্ঞা জিজ্ঞেস করবেন তখন তারা বলবে ইমান কাকে বলে আল ইমান ও কৌলুন অফেলুন একরারুন কৌলুন অফেলুন আমালুন ইমান হচ্ছে মুখে স্বীকৃতি দেওয়া তাসদিকুন বিল জানান আল ইমানু একরারুন বিল লিসান মুখে স্বীকৃতি দেওয়া তাসদিকুন বিল জানান অন্তরে বিশ্বাস করা ও আমালুন বিল আর কান এবং কাজে বাস্তবায়ন করা মানে আমল করা এটা হলো মহাদ্দিসিনদের বক্তব্য কিন্তু এখানে আমি একথা স্পষ্ট করতে চাই আগেও বলেছি এই যে মহাদ্দিসিনরা আমলটাকে ইমানের অংশ বললেন অংশটা কোন ধরনের অংশটা আমাদের খেয়াল করতে হবে এখন অংশ না হইলে জিনিসটা হয় না আরবিতে প্রবাদ আছে জুস কুল একটা জুস যদি না থাকে পুরো জিনিসটাই শেষ হয়ে যায় এখন আমল কি ইমানের অংশ বলা হয়েছে মহাদ্দিক সিন্দ্রের অংশ বলেছেন ঠিকই কিন্তু এইরকম বলেন নাই যে আবার একটা জুস গেলে ইমান শেষ কাফের হয়ে গেছে এজন্য হালুসুন্নাল জামার বক্তব্য হচ্ছে ওয়ালা নুকাফিরুবি দাম্বিন গুনাহে কাবিরা করলে আমরা তাকে কাফের বলবো না মা আলাম ইস্তাহেল আও ইস্তাহাজি যতক্ষণ পর্যন্ত সে ওই গুণাটাকে হালাল মনে করে না করবে অথবা উপহাস না করবে মজাক না করবে তুচ্ছ তাচ্ছিল না করবে যেমন আমাদের যুগে অনেকে বলে আল্লাহর এই আন্ডে যুগে চলে না এটা নিয়ে উপহাস করে মজাক করে এদের ইমান থাকবে না আর একটা হচ্ছে মানে কিন্তু করতে পারে না একে হালুসুনাল জামা কাফের বলে না তবে এর মধ্যে ব্যতিক্রম আছে সালাতের বিষয়টা এটা আমি আগে আলোচনা করেছি কিন্তু একজন রোজা রাখলো না তাই কাফের বলা হয় না তাহলে বুঝা গেল ওনারা জুজ বলেছেন অংশ বলেছেন এই অংশ বলার মানে এই নয় যে এই অংশটা না পাইলে সেই ইমান থেকে খারিজ হয়ে গেছে এটা পরিষ্কার মহাদ্দিসিনদের সঙ্গে কথার মিল আছে মোতাজেলা এবং খাওয়ারেজদের কাদের তারাও বলে ইমান এই তিনটা জিনিসের সমন্বয়ে গঠিত পার্থক্যটা কোন জায়গায় মহাদ্দিসিনরা বলেন নাই যে একটা গুণা করলেই সে কাফের হয়ে গেছে কিন্তু মোতাজলা খাবারেজদের বক্তব্য হচ্ছে গুনাহে কাবিরা করলে সে ইসলাম থেকে খারিজ হয়ে যায় ইসলাম থেকে খারিজ হয়ে যায় খারিজ হইয়া গেল এখন কোথায় গেল কাফের হয়ে গেল কিনা কাফের ঢুকলো কিনা এইখানে আবার ওদের মধ্যে আমার দ্বিমত খাওয়ারেজ বলে ইসলাম থেকে বের হয়ে গেছে তো কই যাবে কাফের হয়ে যাবে কাফের আর মোতাজেলা বলে ইসলাম থেকে বের হয়েছে ঠিক কিন্তু কাফের হয় নাই কোথায় আছে মাঝখানে আছে মোজাবজাব মোজাবজাবিন বাইনা দালিকা লা ইলাহা উলাই ওয়া লা ইলাহা উলাই ওরা মাঝামাঝি আছে ওরা না মমিনদের দলে না কাফেরদের দলে মাঝখানে থাকবে কিন্তু পরিণতি এক মতাজারাও বলে যে এইরকম গুনায় কাবিরা যে করলে ইসলাম থেকে খারিজ হয়ে গেল এ অবস্থায় মরলে সে জাহান নামি চিরস্থায়ী আর খাওয়ার ইজরাও বলে জাহান নামি এই ফলাফলে এক নতিজা এক রেজাল্ট এক তাহলে আমি বলছিলাম যে এই লোকগুলো বজাহের বাহ্যিকভাবে ইমান আমল ইমানের অংশ এই কথায় মোতাজেলা খাওয়ার ইজরা মহাদিসিনদের সাথে এক কথাটা মিলে কিন্তু বাস্তবে অনেক পার্থক্য আছে অপরদিকে মোতাকাল্লিমিন তথা হানাফিয়াদের সাথে মুরজিয়াদের মিলে আছে হানাফিয়ারা যেমন বলে ইমান হচ্ছে তাসদিকের নাম ইমান মানে অন্তরের বিশ্বাস এটা নাম ইমান ঠিক এরকম মুরজিয়ারাও বলে যে অন্তরের বিশ্বাস করার নাম ইমান এই কথাই মিল কিন্তু তাই বলে মুরজি আর হানাফি এক না মুরজিয়ারা বলে তাজদিক করার নাম ইমান বিশ্বাস করার নাম ইমান কাজে আমলের দরকার নাই আমলের দরকার নাই বরং তারা আরো অ্যাডভান্স করেছে আমলের দরকার তো দরকার নাই বরং যদি অন্তরে বিশ্বাস থাকে ইমান থাকে তাজদিক তাহলে সে গুণা করলে অসুবিধা নাই তারা বলে আল মাসিয়াতুল্লাহ তাদুর রুমাল ইমান কুফুর কাফের অবস্থায় গুণা করলে পাপ করলে যদি কোনো ক্ষতি না হয় কি বললাম কাফের অবস্থায় এবাদত করলে যদি কোনো লাভ না হয় কাফের অবস্থায় নামাজ পড়লো রোজা রাখলো হিন্দু খ্রিস্টান বৌদ্ধ কাফের অবস্থায় এবাদত করলে কোনো লাভ আছে সবাই লাভ নাই তো কাফের অবস্থায় এবাদত করলে যদি কোনো লাভ না থাকে তাহলে ইমান অবস্থায় মানে ওই যে অন্তরে বিশ্বাস তাজদিক ইমান অবস্থায় গুণা করলেও কোনো অসুবিধা নাই এদের নাম কি মুরজিয়া এদের নাম কি মুরজিয়া আমার দেশে যে একদল লোক আছে যে নামাজ না পড়লে কি হবে ইমান ঠিক আছে এরা বাস্তবে মুরজিয়া বাস্তবে কি এরা যদি ওরা জানে না যে তারা মুরজিয়া ওরা জানে না যে কি ওরা জানে না ওরা মুরজিয়া কিন্তু আসলে ওরা কারা মুরজি এটা মুরজিয়াদের বক্তব্য এই মুরজিয়ারা বাজাহের বাহ্যিক দৃষ্টিতে তাসদিকের নাম ইমান এই হিসাবে তারা হানাফিয়াদের সাথে মিল আছে কিন্তু হানাফিয়ারা বলে না এই কথা যে আমল দরকার নেই বরং আমল কি শর্ত তো শর্ত না থাকলে তো মসরুদ শেষ হয়ে যায় আর ওরা বলে আমল দরকার নাই এই জন্য মনে রাখতে হবে আহলুসুন্নাল জামার যে গ্রুপগুলো এদের মধ্যে একতলাফটা ওই একতলাফ না যেটা ওদের সাথে আমাদের একতলাফ তাহলে মহাদ্দিনরা ইমানকে আমলকে ইমানের অংশ বলেছেন কিন্তু এমন অংশ না যে অংশ পালন না করলেই কাফের হয়ে যায় আর অপরদিকে হানাফিয়ারা অংশ বলেন নাই তার মানে এই বলেন নাই যে আমল দরকারই নাই আমল দরকার তাহলে কাছাকাছি এসে গেল না তাহলে এই একতলাফটা অত মারাত্মক একতলাফ না আসলে একতলাফ আমাদের কাদের সাথে মুরজিয়াদের সাথে জাহামিয়াদের সাথে কার্রামিয়াদের সাথে খাওয়ারেজদের সাথে মোতাজারাদের সাথে শিয়াদের সাথে আমরা এজন্য এক একটা সেরকানি নিয়ে আলোচনা করব আলোচনা আজকে হল খাওয়ারেজদের সম্পর্কে খাওয়ারেজ একটা ফেরকা এই খাওয়ারেজ খারেজি থেকে আসছে খাওয়ারেজ এদের বিভিন্ন নাম আছে এদের নাম আছে হারুরিয়া এদের আর নাম আছে আল বুগাত আর এক নাম আছে আল হাকামিয়া আল মোহাক্কেমা আর একটা নাম আছে আল মারেকা আর একটা নাম আছে আর সুরাত আর একটা নাম আছে নওয়াসেব আবার নাসি এটা খারেজি সম্প্রদায় এই সম্প্রদায়ের উৎপত্তি হয়েছিল মূলত হজরতে ওসমানের শেষ দিকে বিশেষ করে আলীর খেলাফতের সময় ওসমান রদিয়াল্লাহ আল্লাহ যারা হত্যা করেছিল মূলত আবদুল্লাহ বিন সাবার গ্রুপ আবদুল্লাহ বিন সাবা একটা ইহুদি এই ইহুদি মদিনায় গেল ওসমানের হাতে বায়াত দিয়ে ইসলাম গ্রহণ করলো এরপরে সে নিজে বড় বুজুর্গ হলো বুজুর্গ এই বুজুর্গরাই সর্বনাশ করেছে যুগে যুগে এমন বুজুর্গ হলো যে মদিনায় কয়েকদিনের মধ্যে তার নাম ছড়াই পড়লো আল্লাহর অলি একজন পাওয়া গেছে লোকেরা এখন তার কথা শুনে তার কথা মানে এরপরে আস্তে আস্তে সে চক্রান্ত শুরু করলো যে আল্লাহর নবীর পরে খলিফা হওয়ার উপযুক্ত ছিল আলী এই যে খলিফা না বানাইয়া আবু ক্রমর ওসমানরা খলিফা হইলেন ঠিক করে নাই ওসমানের বিরুদ্ধে বিভিন্ন অপবাদ দেওয়া শুরু করলো ওসমান রাদি আল্লাহ তখন ধনী ছিলেন তিনি তার আত্মীয় স্বজনদেরকে সাহায্য করতেন এটাকে নিয়ে গেল স্বজন প্রীতি এইভাবে কিছু অভিযোগ তৈরি করলো ওসমান রাজি আল্লাহ তারা যখন টের পাইলেন বিষয়টা তাকে ডাকাইলেন ডাকাইয়ে তাকে সাবধান করলেন লোকটা বুঝতে পারলো যে আমার চক্রান্ত ধরা পড়ে গেছে এবারে সে মদিনার থেকে সরল চলে গেল ইরাকের মুসেল এলাকায় মুসেল এই দেখবেন ওর যেখানে যেখানে গেছে ওখানে বেদাত তৈরি হয়েছে এই বেদাতে মিলাদের বেদাত তৈরি হয়েছে মুসেলে মুসেলে গিয়ে একই কারবার শুরু করলো সেখানে বিরাট দল তৈরি করে ফেললো মুসেলে যে তৎকালীন খলিফার পক্ষ থেকে ওসমানের পক্ষ থেকে গভর্নর ছিল সে যখন টের পাইল তাকে ডাকাইল সাবধান করলো ও ওখান থেকে পালাই গেল গেল মিশরে মিশরে গিয়ে সে ব্যাপকভাবে কাজ করলো এবং গোপনে গোপনে কাজ করে সে একটা জামাত তৈরি করলো ফাতেমি মানে নবীর পরিবারের মহাব্বতে ফাতেমি আমাদের সাথে দেখবেন কিছু বক্তা বের হয়েছে দেখবেন এরা শিয়াদ এজেন্ট ফাতেমা হাসান হোসাইন নামটাও ভালো করে বলতে পারে না হাসাইন হোসাইন কি বলে ওই যে ভৈরবের কি একটা আছে না ক্যাসেটের বক্তা তফাজল ও বক্তব্য বলে হাসাইন হোসাইন কি বলে হাসাইন হোসাইন এ শুধু একটা হাফেজ আলেমও না আমি তো ওর গ্রাম ওর এলাকায় আমি প্রতি মাসে একবার প্রোগ্রাম করি তো যাই হোক এই লোকগুলো দেখবেন ওয়াজ করে কেবল সুর দিয়ে কিসের কেন আল্লাহর নবীর মেয়ে আর ছিল না আল্লাহর নবীর মেয়ে কি শুধু ফাতেমাই আর কোনো মেয়ে নাই আল্লাহর নবীর জামাতা কি শুধুমাত্র আলিগেদার আরো জামাতা ছিল দুই মেয়ের জামাতা ওসমান ওসমান নিয়ে ওয়াজ নাই ওসমানের কোনো ফজিলত নাই চিন্তা করেছেন আপনারা এদেরকে কারা নামাইছে শিয়ারা শিয়াদের আকিদা শিয়াদের মাসলাক প্রচার করে এই কাজটা করেছে এই শিয়াদের প্রথম নেতা হল আবদুল্লাহ বিন সাবা এই লোকটা মিশরে গিয়ে ফাতেমি এখনো কিন্তু ফাতেমি গ্রুপ আছে মিশরে এখনো আছে এই ফাতেমিরা আস্তে আস্তে ওসমানের বিরুদ্ধে ওসমানের যে খলিফা ছিল গভর্নর ছিল খলিফা না খলিফা একজনই মুসলমানদের এটা আবার ভুল বলবে না যে পাওয়া গেছে খলিফা ওসমান খলিফাতুল মুসলিমিন মিশরে তার পক্ষ থেকে গভর্নর ছিল এই গভর্নরের বিরুদ্ধে বিভিন্ন অভিযোগ দিয়ে ওসমানের কাছে পাঠাইল ওসমান রাজিয়াল বুঝতে পারছিলেন যে এটা একটা চক্রান্ত তারপরেও তিনি মুসলিমদের ঐক্য বজায় রাখার জন্য ঐক্যকে বরখাস্ত করলেন এরপরে আস্তে আস্তে ওরা শক্তি অর্জন করলো তারপরে এই লোকগুলো ওসমানের বিরুদ্ধে অভিযোগ দেওয়া শুরু করলো এরপরে দলে দলে টুলিতে টুলি ছোট ছোট গ্রুপ গ্রুপ করে মদিনায় ঢুকে পড়লো এক সময় তারা ওসমানকে ঘেরাও করে ফেলল আলী রেদেও তখন টের পাইলেন হাসান হোসাইন টের পাইলেন ওসমানকে যখন ঘেরাও করা আছে তখন বলছিলেন যে আপনি আমাদেরকে হুকুম দেন আমরা ওদেরকে মেরে ফেলি ওসমান রাজের বলেন যে না আমার কারণে আল্লাহ নবীর এই শহর রঞ্জিত হোক আমি চাই না যারা শেষ পর্যন্ত ওসমান হত্যা হলো ওই সময় যারা হত্যার সঙ্গে জড়িত এরা আলীর নামে স্লোগান দেওয়া শুরু করলো আলীর মোহাম্মত আলীকে ওরা খলিফা হওয়ার জন্য চাপ দিল মদিনার যারা মুসলিম ছিলেন যারা তারাও চিন্তা করেন যে এই মুহূর্তে বাস্তবেও আলী ছাড়া আর কেউ নাই ওনারাও মেনে নিলেন এখন মুসলিমদের পক্ষ থেকে চাপ আসলো যে ওসমান হত্যাকারী যারা তাদের কেসাস তাদের বিচার হোক আলীর রাদিন দেখলেন যে এদের এই মুহূর্তে বিচার করতে গেলে বিষয়টা সামাল দেওয়া কঠিন হবে ওনার দৃষ্টিভঙ্গি ছিল আগে রাষ্ট্র সামলাই এরপরে এদের বিচার করব কিন্তু এটা তো বাস্তব যে সাহাবিদের মধ্যেও কিছু লোক ছিলেন যারা একটু বেশি আবেগী তারা বলেন যে না এটা তুমি যদি না করো কেসাসের বিচার করবে না আল্লাহর আইন কায়েম করবে না তুমি কিছু খলিফা ওই সময় আয়েশা ছিলেন না রাদিল তালানহা উনি ছিলেন বক্কাতে ওমরা করতে গেছিলেন ওনার ওখানে খবর পৌঁছানো উনি রওনা হয়ে মদিনে আসতেছিলেন এর মধ্যে পথে খবর পাইলেন যে ওসমানকে হত্যা করা হয়েছে এরপরে আলী খলিফা হয়েছেন কিন্তু উনি উসমান হত্যার বিচার করতে গরিবসি করেন এই রিপোর্ট পাওয়ার পরে আয়েশা ওখান থেকে ব্যাক করে মক্কা চলে গেলেন মক্কার লোকদেরকে ওসমান হত্যার বদলা নেওয়ার জন্য উদ্বুদ্ধ করলেন এরপরে উনি ওখান থেকে চলে গেলেন ইরাকে ইরাকে চলে যাওয়ার পরে সেখানে গিয়েও বিশাল লোক তৈরি করলেন আলী যখন এই খবর পাইলেন তখন আলী সরাসরি মদিনার থেকে সেনাবাহিনী নিয়ে উনি চলে আসলেন ইরাকে এবং তখন দুই দলে যুদ্ধ শুরু হয়ে গেল এই যুদ্ধটার নামে হচ্ছে জঙ্গে জামাল উস্তির যুদ্ধ যুদ্ধ তখন চলল হজরত আয়সা তখন উটের উপরে চড়ে ওই যুদ্ধের ময়দান অবতীর্ণ হয়েছিলেন মূলত যুদ্ধ থামাবার জন্য কিন্তু আলীর পক্ষে যারা ছিল এরা তো বেশিরভাগ ছিল ওই যে ওসমান হত্যার সঙ্গে জড়িত এবং ওই যে ইহুদি আব্দুল সাবার চক্রান্তের শিকার এরা হয়তো আয়সাকে কেন্দ্র করে তীর মারা শুরু করলো এবং আয়সারদ তালাকে হেফাজত করার জন্য তখন তার সঙ্গে যে সাহাবিরা ছিলেন মুসলিমরা ছিল তারা মানব বর্ম হয়ে গেল অনেক সাহাবি শহীদ হয়ে গেল শেষ পর্যন্ত আয়সা একা হয়ে পড়লেন আলী রদি আল্লাহ তালানহু আয়সাকে নিয়ে তারপরে আবার সসম্মানে মদিনায় পৌঁছাইলেন এই ছিল সিফিনের যুদ্ধের সূত্র এটা তো এই সময় শেষ হয়ে গেল এরপরে এইটাকে কেন্দ্র করে সামনে আরো বাড়ল শুরু হল আমিরে মহাবিয়ার সঙ্গে যুদ্ধ আমির মহাবিয়া ছিলেন সিরিয়া শাম এলাকার গভর্নর ওসমানের পক্ষ থেকে তো আলীকে বায়াত দেওয়ার পরিবর্তে উনি বললেন যেখানে এদের বিচার করতে হবে এবং ওনার সঙ্গে কিন্তু সাহাবিজ একটা বড় অংশ ছিল ওনাদের দাবি ছিল ওসমান হত্যার বিচার আগে হবে তারপরে খলিফার অন্যান্য কাজ হবে কিন্তু এটা আলী রাজু করলেন না যে কারণে এদের মধ্যে আবার যুদ্ধ হল এই যুদ্ধটা ছিল জঙ্গে সিফিন সিফিনের যুদ্ধ এই যুদ্ধে আলীর পক্ষের লোকেরা বিজয়ের ধার প্রান্তে চলে গেছিল আমিরে মহাবিয়ার লোকেরা পালাচ্ছিল অল্প কিছু সংখ্যক লোক ছিল ময়দানে এই সময় আলীর পক্ষের একজন চালাক লোক ছিল আমিরে মহাবিয়ার পক্ষে এবং খুব ভালো সাহাবি আমরা বয়ান করতে গিয়ে আবার দু একটা কথাই দেখছিতে হয়ে যায় আমার আব্দুল আসরা দিয়ে তালানহ ইনি কাতে ওহি যে মধ্যে একজন খুব বিশিষ্ট সাহাবি তাহলে আমিরে মহাবিয়ার সঙ্গে বড় বড় সাহাবিরা ছিলেন উনি পরামর্শ দিল যে তোমরা একটা কাজ করো কোরআন শরীফ বর্ষারূপ মাথায় কোরআন রেখে ওদেরকে আহ্বান করে আমরা কোরআন দ্বারা ফয়সলা করে যুদ্ধ করবো না আলী রাজি আল্লাহ তখন বললেন যে না যুদ্ধ চালাও এটা চক্রান্ত কিন্তু ওই যে আলীর পক্ষে লোকগুলো ছিল এদের মধ্যে কিছু লোক ছিল তারা বললে আলী ওরা আমাদেরকে আহ্বান করে কোরআনের দিকে আর তুমি আমাদেরকে আহ্বান করে যুদ্ধ করার দিকে তুমি ওদেরকে তোমার কমান্ডারকে বলো উস্তুর খাই ছিল আলীর কমান্ড যে যুদ্ধের সেবা চালার তার নাম ছিল উস্তুর এমনি আল্লাখাই উস্তুরকে ডেকে আনো তাকে যুদ্ধ করতে বারণ করো না তোমার বিরুদ্ধে আমরা যুদ্ধ করবো ওসমানের সঙ্গে যা করা হয়েছে তোমার সঙ্গে তাই করবো আমি তোমাকে হত্যা করবো আলী রাজিয়াল্লাহ আনহু বাধ্য হয়ে এই ফয়সলা মেনে নিলেন ওইখানে আলোচনা হলো দুই পক্ষের দুইজন সালিশ নিয়োগ করা হলো আলীর পক্ষে আবু মুসা আশাহারি রাজিয়াল্লাহ তালানহু অপরদিকে আমির মহাবীর পক্ষে আমর আব্দুল আস রাজিয়াল্লাহ তালানহু দুইজনই অনেক বড় সাহাবি প্রবীণ সাহাবি এই দুইজনে সিদ্ধান্ত দিবেন ওনারা ছয় মাস সময় নিলেন এই ছয় মাসের মধ্যে ওনারা একটা সিদ্ধান্ত দিবেন সেটা দুই পক্ষেই মানতে বাধ্য এই সময় আলীর পক্ষের কিছু লোকেরা তারা বলে এটা হবে না এই শুরু হলো তুমি সালিশ বানাইলে কি জন্য সালিশ বানা যাবে না ইন্দিন হুকম ইল্লা আলিল্লা কথা সত্য উদ্দেশ্য খারাপ আল্লাহ ছাড়া কার হুকুম চলবে না আল্লাহ ছাড়া কারো হুকুম তো কথা তো ঠিকই করে আয়াত উদ্দেশ্য খারাপ উদ্দেশ্য হলো তুমি যে সালিশ মানলে এটা চলবে না এরা এখান থেকে প্রায় বারো হাজার লোক আলীর থেকে বিদ্রোহ করে চলে গেল হারুরা নামক জায়গায় কোথায় হারুরা আলী ওখানে নিজে আব্বাসকে বাড়াইলেন এবনে আব্বাসকে সম্ভবত বাড়াইছিলেন এবনে হ্যাঁ, আব্বাসকে এবনে আব্বাসকে এদেরকে বুঝে টুঝে নিয়ে আসলেন যে ঠিক আছে আমরা দেখি এরা আসলো এরপরে যখন সালিশের সময় রায়ের সময় আসলো তখন ওনারা আসলে আলোচনা করছিলেন দুইজনে যে আবু মুসা আশারি দুইজনে এখন খলিফার দাবিদার আবু মুসা আশারি খলিফার কারণ দুই হাদিসে হাদিসে বলা আছে যে দুই খলিফার দাবিদার হয় তার দ্বিতীয় কতল করো কাজে এই হিসাবে এখন কতল করতে হবে তাই তার চেয়ে আমরা দুইজনে দুইজনকে বরখাস্ত করবো তৃতীয় একজন খলিফা বানাবো এই ছিল আলোচনা তো আলী রাদি আল্লাহর পক্ষ যে আবু মুসা আশারি উনি সবার সামনে দাঁড়াই বললেন যে আমি আলীর পক্ষে ঘোষণা করছি যে আলী রাদি আল্লাহ তালা খেলাফতের দাবির থেকে সরে গেলেন তো এখন আর পক্ষে ঘোষণা করবে কিন্তু তিনি বললেন যে এখন যে একজন সরে গেছে তাহলে দাবিদার এখন একজন কাজে আমির বাবিয়ে খলিফা ওনাকে বরখাস্ত করার দরকার নাই এইটা যখন তখন আলীর পক্ষে লোকেরা মানতে পারে নাই ওই বিশেষ করে যারা আগেই খারেজ হয়ে গেছিল চলে গেছিল ওই লোকগুলো বলে সুযোগ সুযোগ তোমাকে আগেই বলেছিলাম যে তুমি সালিশমান বানা এই সালিশমান জন্য কাফের হয়ে গেছো তুমি কাফের আমির মাবিয়া কাফের তোমার পক্ষে যারা তারা কাফের যারা সালিশি করেছে ওরা কাফের অর্থাৎ যারা সমর্থন করে তারা কাফের সব কাফের হয়ে গেছে এই আবার তারা ওইখানে চলে গেল বিদ্রোহ করে ওরা ওদের একজন কমান্ডার বানাইল আবদুল্লাহ বিন কাউয়া এ হলো ওদের কমান্ডার ছিল আর একজনকে ওরা পেল সালার এরপরে তারা কিছু আকিদা তৈরি করলো সে গুলো হলো খাওয়ারেজদের আকিদা আমরা খাওয়ারেজদের আকিদা ইনশাআল্লাহ আবার আগে আলোচনা পেশ করবো আল্লাহ তালা যদি তৌফিক দান করেন কাজে খাওয়ারেজদের গুলো আমাদের জানা প্রয়োজন আমরা দিনের কাজ করতে খাওয়ারেজের কোনো আকিদা আমাদের মধ্যে না আসে খাওয়ারেজদের প্রথম কাজ হলো কি করা পাইকারি ভাবে যে গুনায় কাবিরা করবে তাকে কাফের বলা তাকে কি বলা কাফের বলা এটা খাওয়ারেজদের প্রথম কাজ আমরা ইনশাল্লাহ এগুলো নিয়ে আবার আলোচনা করব আল্লাহ সুবাহ আমাদের সকলকে বিষয়গুলোকে বুঝার এবং আমল দান করুন সুবাহ আল্লাহ বেহামদি সুবাহ আল্লাহ আসাদুল্লাহ আস্তাক ফুরগাত